وإن استعمل عليكم عبد حبشي كأن رأسه زبيبة ما أقام فيكم كتاب الله তুমি ওই সমস্ত শাসকের আনুগত্য করো ইসমাউ ওয়া আতিউ ওয়াইন উসতুমেলা আলাইকুম আবদুল হাবাশিয়ুন তোমার মধ্যে যদি এই রকম হাবাসি কোন গুলাম কালো এই ধরনের হাবসি কোন এই যে ব্যক্তিকেও যদি তোমার নেতা বানিয়ে দেওয়া হয় কান্না রাসাউ জাবিবাতুন তার মাথাটা যদি কিসমিসের মতো চ্যাপটাও হয় দেখতে অসুন্দর হয় তবুও তার আনুগত্য কর কতক্ষণ পর্যন্ত মা আকামাফিকুম কিতাব আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে আল্লাহর কোরআনের শাসনকে বাস্তবায়ন রেখেছে ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করো ওয়া ইন জালাদা জাহরাক ওয়া ইন আখাজা মালাক অন্যত্র আল্লাহ নবী ইসলাম বলছেন যদি তোমার পিঠে চাবুক পর্যন্ত মারে তোমার মালকে যদি হরণ করে উনায় তারপরেও তুমি সবুর করো ধৈর্য ধারণ করো তার আনুগত্য করো কখন মা কামাফি কুম আল্লাহ যখন সেই রাজা সেই শাসক সেই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মন্ত্রীবর্গ তোমার দেশে কোরআনের শাসন কিতাব আল্লাহর শাসন আল্লাহর কোরআনের শাসনকে যতক্ষণ পর্যন্ত জারি রাখবে ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করে যাও অথচ আজকে কি হচ্ছে এর উল্টা তারা কোরআনের শাসন বাস্তবায় রাখে নাই কোরআনের শাসনকে উৎখাত করে দিয়ে কাফের মুশরেক তাগত ইংরেজের শাসনকে তারা জারি করেছে তারা সেই রাব্বুল কাবাকে তারা রব হিসেবে স্বীকার করে নাই রাব্বুল কাবার আইনকে তারা বাস্তবায়ন করে নাই তারা ওই রাব্বুল হোয়াইট হাউসের আইনকে তারা বাস্তবায়ন করেছে যেমন নাকি ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা আর এদের কাছে হচ্ছে আল ইংরেজ ও রাব্বুহুমুল আলা এই ইংরেজ প্রভু এরাই হচ্ছে এদের রব আইন দেওয়া হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাজ আর এরা আইন গ্রহণ করে ওই কাবেরের কাছ থেকে এরপরেও আমরা তাদের এতাহাত করি তার আনুগত্য করে আমার ইমান হরণ করে ফেলে তারপরেও আমাদের মুখে টু শব্দটি পর্যন্ত নাই এটাই কি আল্লাহর প্রতিনিধির দায়িত্ব কি বলেন এই দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছে যে প্রতিনিধির চোখের সামনে তার আইনকে লঙ্ঘন করা হচ্ছে সে চুপচাপ দিব্যি খাচ্ছে রাখছে ঘুমাচ্ছে বেড়াচ্ছে স্ত্রী করা পাঞ্জাবি গায়ে দিয়ে একবারে মসজিদে যাচ্ছে আউয়াল ওক্তে নামাজ পড়ছে আর তারই চোখের সামনে আইনকে ধ্বংস করে আল্লাহ রাব্বুল আলমিনের নাজিলকৃত বিধানকে তার সংবিধানকে উৎখাত করে দিয়ে কাফের মুশ্রিকের আইন আর সংবিধানকে প্রতিষ্ঠিত করা হয়েছে আর সে চুপচাপ পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যাচ্ছে আর মসজিদ ছিল ভাঙা সেটাকে বিল্ডিং করছে দোতলা তিনতলা করছে এ কি প্রতিনিধির কাজ আপনি যদি একটা চাকর রাখেন একটা বাড়িতে কিষান কামলা যদি রাখেন আর তার চোখের সামনে যদি দেখা যায় অপরের একটা গরু এসে আপনার আপনার পাকা ধান খেয়ে ফেলছে আপনার সমস্ত ফসলকে খেয়ে ফেলছে সেই সময় তার চোখের সামনে সেই চাকরের চোখের সামনে সে যদি দেখে এরকম খেয়ে ফেলছে আর সে চুপচাপ বসে বসে আনন্দে সে খাওয়া দাওয়া করছে ঘুরে ফিরে বেড়াচ্ছে আপনি এসে কি তাকে আদর করবেন কি বলবেন যে আমার চোখের সামনে অন্যের গরু এসে এই ধানগুলো আমার ধানগুলো খেয়ে ফেললো আর তুই কি করলি তোকে কি এই জন্য আমি চাকর রেখেছি এই কথা কি আপনি বলবেন না যে চাকরের শরীরে এক টুকরার রক্ত এক টুকরা গুষ্ট এক ফুটার রক্ত তৈরি করার মতো আমার আপনার ক্ষমতা নাই যে চাকরের দেহে বাতাস নেওয়ার জন্য এক ফুটা অক্সিজেন সৃষ্টি করার মতো আমার আপনার ক্ষমতা নাই আর সেই চাকর যদি আমাদের চোখের সামনে তার চোখের সামনে যদি আমাদের ক্ষেতগুলোকে যদি ধ্বংস হতে দেখেও সে কিছুই না বলে তার জন্য আমরা তার উপরে ক্ষিপ্ত হয়ে যাই আর যেই মহান রব্বুল আলামিন এমন জিনিস আমার আপনার মধ্যে সৃষ্টি করেছেন দিয়েছেন যেটা আমার আপনার সৃষ্টি করার মতো কোনো ক্ষমতা নাই আমাদের চোখের সামনে যদি তার আইনকে ভুলন্টিত করা হয় আর আমরা বিরাট না তাকবির আল্লাহ আকবার বলে বড় বড় মিটিং আর জালসার খোঁজবা আর বড় ইসলামী দল গঠনের নামে শুধু ডঙ্কা বাজাইয়ার ইসলামের নামে হুঙ্কার দেই আর আমাদের চোখের সামনে যারা আইনকে ধ্বংস করে তাদের বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত নাই আল্লাহ রব্লা আলমিনকে ছেড়ে দিবেন খেয়াল করতে হবে কি দায়িত্ব দিয়ে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে প্রেরণ করেছেন সেই দায়িত্বকে আমরা পালন করছি কি না করছি সেটাকে খেয়াল করতে হবে মোমেন একজন মোমেন সে হবে সচেতন কিসে তার লাভ কিসে তার ক্ষতি সে দেখে দেখে কাজ করবে মমিন কোনো বেকুব নয় মমিন অত্যন্ত সচেতন মমিনের টার্গেট সম্পর্কে মমিনের জানা আছে এই জন্যই এক নবমুসলিম আল্লাহ রাসুলের কাছে এসে তিনি বললেন আরজ করলেন ইয়া রাসুল আল্লাহ আমি সহজে জান্নাতে যেতে চাই কেননা তার টার্গেট হচ্ছে জান্নাত মুমিনের লক্ষ্য উদ্দেশ্য হলো ওটা যে ওটাকে আমাকে অর্জন করতে হবে একজন ভালো পাত্র লক্ষ্য উদ্দেশ্য যেমন আমাকে সেই ফার্স্ট ডিভিশন স্কলারশিপ আমাকে পেতে হবে ওটাই তার লক্ষ্য উদ্দেশ্য দিকে সে দৌড়ায় একজন মুমিনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত তাই তো এসে অন্য কিছু বলার আগে আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ আমি কিভাবে সহজে জান্নাতে যেতে পারি আল্লাহ রসুল বললেন তুমি যদি সহজে জান্নাতে যেতে চাও তাহলে তুমি জিহাদে অংশগ্রহণ করো যদি তুমি সেখানে মৃত্যুবরণ করতে পারো তোমার যদি সাদাত নসিব হয় তাহলে এটাই তোমার জন্য শর্টকাট রাস্তা আল জিহাদু মুখতাসারুন তরিকুন ইলাল জান্নাহ জিহাদ হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য একটা শর্ট রাস্তা চলে যাও এই রাস্তায় এই রাস্তার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই তেইশ বছরের জীবনে তিনি সাহাবিদেরকে এইভাবে প্রস্তুতি করে তাদেরকে প্র্যাকটিক্যাল ব্যাটেল ফিল্ডে অবতরণ করে তিনি দেখিয়ে গিয়েছেন কার নাম জিহাদ কিভাবে করতে হয় তার জন্য কত দিস্তা কাগজ লাগে কয় হাজার কলম লাগে নাকি কতগুলো তলোয়ার লাগে কি লাগে সেখানে সেটাও তিনি হাতে কলমে দেখিয়ে গিয়েছেন কেমনে করতে হবে শুধু পদ্ধতি বাতলিয়ে দিয়ে তিনি চলে যান নাই নিজে স্বয়ং উপস্থিত হয়েছেন নিজে স্বয়ং অস্ত্র ধারণ করেছেন সাতাশটি যুদ্ধে স্বয়ং তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি সেটা শিখিয়ে গিয়েছেন কিভাবে সেই জিহাদ করতে হবে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে হবে তার বাস্তব নমুনা তিনি নিজে ছিলেন আয়সার রাজি আল্লাহ তাল আনহামা আয়সার কাছে গিয়ে সাহাবিরা জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসুলের আমল কি ছিল তিনি কি করতেন মা এসা কি বললেন তোমরা কি কোরআন পড়ো নাই কানা কুলুকুহুল কোরআন তার চরিত্র ছিল কোরআন তিনি একজন জীবন্ত কোরআন ছিলেন চলমান একজন কোরআন কোরআন যেন হাঁটছে কোরআন যেন চলছে কোরআন যেন জিহাদ করছে স্বয়ং কোরআনের বাস্তবায়ন হচ্ছে তার মধ্যে তোমরা কিছু কোরআন পড়ো নাই যে কোনো নির্দেশ তার কাছে এসেছে সাথে সাথে তিনি সে নির্দেশকে পালন করার জন্য সাহাবিদেরকে উদ্বুদ্ধ করেছেন নিজে স্বয়ং সেই নির্দেশকে পালন করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন যতই কষ্ট হোক না কেন তাই তো আল্লাহ রব্বুল আলমিনের যখন নির্দেশ আসলো وما ওয়ান নিসাই ওয়াল উলদানি الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا কেন তোমরা আল্লাহর রাহে কিতাল করছো না আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কেন কিতাল করছো না এই সমস্ত নারী পুরুষ অসহায় শিশু বৃদ্ধ তারা হাজারি করছে যে হে রব্বুল আলমিন তোমার পক্ষে থেকে কখন আসবে সাহায্যকারী কখন আসবে আমাদেরকে উদ্ধারকারী সে কান্না তারা কাঁদছে সেই আহাজারি তারা করছে তোমরা কেন তাদেরকে উদ্ধার করার জন্য তাদেরকে উদ্ধার করে সেই ইসলামের সুশীতল ছায়া তলে আনার জন্য কেন তোমরা কিতাল করছো না এই নির্দেশ যখন আল্লাহ রসুলের কাছে এসেছিল তিনি বসে থাকতে পারেন নাই তিনি তার সাহাবাই গ্রামদেরকে নিয়ে এই সমস্ত তাগতি হুকুমত আল্লাহর শাসনের বিরুদ্ধে যারা শাসনকে জারি করেছে যারা মুসলিমদেরকে নির্যাতন করছে তাদের বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন সশস্ত্র যুদ্ধে তিনি অবতীর্ণ হয়েছেন সাহাবেদেরকে নিয়ে কিন্তু আজকে আমরা কি করছি আমাদের চোখের সামনে আমরা পেপার পত্রিকা রেডিও টেলিভিশন ইত্যাদি খবরের মাধ্যমে প্রতিদিন আমরা খবর শুনছি আমরা কিছুদিন আগেও যে খবর শুনলাম যে আল্লাহর হুকুম বাস্তবায়নকারী একটা দেশ পৃথিবীতে আফগানিস্তান সে দেশের উপরে কিভাবে হামলা হলো আমরা সেই চিত্রগুলো টেলিভিশনে দেখলাম এরপর বর্তমানে ফিলিস্তিনের উপরে কিভাবে হামলা হচ্ছে সেগুলো আমরা সুন্দর করে দেখছি সে কত সুন্দর ছবি ওইদিকে লক্ষ্য কিন্তু নির্যাতন যে হচ্ছে সেদিকে লক্ষ্য নাই সেখানে যে আল্লাহ রব্লা আলমিন আমাকেও যাওয়ার জন্য নির্দেশ করেছেন সেদিকে লক্ষ্য নাই সেদিকে ভ্রুক্ষেপ নাই কিছুদিন আগেও পূর্ব তিমরে কিভাবে মুসলমানদের উপরে নির্যাতন করা হলো ফিলিস্তিনে সেই আরাকানে সেই কাশ্মীর আজও চলছে নির্যাতন কিন্তু আমাদের চোখে এ সমস্ত কিছুই ধরা পড়ে না আমাদের কোন অনুভূতি নাই আল্লাহ রব্বুল আলমীর যে নির্দেশ নির্দেশের প্রতিও আমাদের কোন তোয়াক্কা নাই কি হলো তোমাদের কেন তোমরা কি দাল করছো না ওয়াল ওয়ান নিসায়ে সেই সমস্ত দুর্বল নারী পুরুষ ওয়াল ইয়াকুলুন এবং সেই শিশুরা বলতেছে রব্বানা আখরাজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা من هذه القرية الإسرائيلية من هذه القرية الكشميرية من هذه القرية الأركانية এইভাবে প্রত্যেকটি দেশে যেখানে নির্যাতন চলছে তারা সেই সমস্ত দেশ থেকে মুক্তি চাচ্ছে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যেখানে আল্লাহ রব্বুল আলমিনের নাজেল কিতাব বিধান অনুযায়ী শাসন চলবে সেখানে যাওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আসবে আল্লাহর পক্ষে থেকে সাহায্যকারী কখন আসবে আল্লাহর পক্ষে থেকে এই সমস্ত মুজাহিদরা তোমরা কেন সেখানে বের হয়ে যাচ্ছ না এই আয়াত যখন আল্লাহর নবীর কাছে এসেছে তিনি সাহাবাদেরকে নিয়ে বের হয়েছেন কিন্তু আমাদের চোখের সামনে যখন সেই আয়াত আসছে তখন আমরা সেদিকে আমাদের কোনোই চিন্তা নাই আমরা দিনের নামে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছি কেউ মসজিদ নিয়ে কেউ মাদ্রাসা নিয়ে কেউ বিভিন্ন রাজনীতির নামে বিভিন্ন পন্থা মাধ্যমে যার যা ইচ্ছে কাজ করছেন দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজে একটা চিন্তা হলো আর শুরু করে দিলাম ওই পথেই কাজ অথবা এমন একটা বিরাট বড় জামাত বিরাট বড় দলকে দেখলাম প্রত্যেকেই বা রু করে তার পিছনে চলে গেলাম এখানে আল্লাহর কি নির্দেশ রসুলের কি নির্দেশ রসুলের কি আদর্শ সাহাবাগনের কি আদর্শ সেই আইমায়ে ফুকাহা আইমায়ে সেই সরফ তাদের কি আদর্শ সেলফি সালিহীনের কি আদর্শ সেই সমস্ত বলি আল্লাহদের কি আদর্শ এগুলো কিছুই আমার দেখার দরকার নাই আমি একটা দেখলাম বড় জামাত বড় একটা দল তারা ইসলামের নামে কাজ করছে হাড়ি পাতিল লাকড়ি মাথায় নিয়ে চলে গেলাম তাদের পিছনে পিছনে অথবা তাদের কথা মতো চলে গেলাম সেই তাগুদের রাজনীতির একটা দলের মধ্যে চলে গেলাম অথবা সেই ইসলামের নামে তৌহিদের নামে শুধু বাহাদুরি করতে থাকলাম মসজিদ আর মাদ্রাসা ইত্যাদি সুন্দর করতে থাকলাম আমার নিজের ইচ্ছা মতো ওই ধরনের যে কোনো একটাতে আমি চলে গেলাম কিন্তু আমার চোখের সামনে আল্লাহ রবিনের আয়াত রয়েছে রাসুলের আদর্শ রয়েছে সাহাবিদের আদর্শ রয়েছে সেদিকে আমি মুঠেও ভ্রুক্ষেপ করলাম না এটাই কি প্রতিনিধির দায়িত্ব একজন প্রতিনিধির কাজ কি এই যে যে যা করবেন তার দিকে দৌড়িয়ে চলে যাওয়া যিনি প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন তার কথার প্রতি কোনোই ভ্রুক্ষেপ না করা এবং যুগে যুগে এই প্রতিনিধিদেরকে সঠিক রাস্তায় আনয়ন করার জন্য যারা যুগে যুগে আবির্ভূত হয়েছেন যারা প্রেরিত হয়েছেন রসুল রূপে তাদের কোনো আদর্শের দিকে কোন ভ্রুক্ষেপ করার কি কোনো প্রয়োজন নেই আর সেই সাথে সাথে একজন মুমেন যে হবে সচেতন বিশ্লেষণ করবে কিন্তু আমরা আজকে বারবার একই চক্রান্তের শিকার হচ্ছি বারবার সেই কাপের মুশ্রেক তাগুদের চক্রান্তের কাছে আমরা হেরে যাচ্ছি একবার কি আমাদেরকে সচেতন হওয়া প্রয়োজন না সেই সমস্ত কাপের মুশ্রেক তারা যেটা চাচ্ছে যে মুসলমানদেরকে ক্ষমতা হারা করা মুসলমানদেরকে তাদের অতীত ঐতিহ্যে যেন তারা ফিরে যেতে না পারে তার জন্য যুগে যুগে তাদের চক্রান্ত এই চক্রান্ত গুলোকে বুঝতে হবে এই চক্রান্ত গুলোর দাঁত ভাঙা জবাব দিতে হবে আর সেই জবাব না দিয়ে তাদের এই চক্রান্তের মধ্যে আমরাই যদি সামিল হয়ে যাই তাহলে কবে হবে দিন প্রতিষ্ঠা কবে হবে আমাদের সেই প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করা যে আয়াত বলতেছিলাম জাল্লাহ রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম চাচ্ছে তোমাদের হাতে যেন অস্ত্র না থাকে তোমরা যেন অস্ত্রের থেকে হয়ে যাও এই প্রচেষ্টা তাদের বহুদিনের এই প্রচেষ্টা তাদের সেই যুগ যুগ ধরে শত শত হাজার হাজার বছর যাবৎ তাদের এই প্রচেষ্টা কেননা যত নবী এসেছেন সমস্ত নবী তাদের উম্মতদেরকে নিয়ে দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা কেতাল করেছেন যত দুঃখ কষ্টই হোক না কেন এই পথকে তারা ছাড়েন নাই অতএব এই পথ যাতে ছাড়ে সেই প্রচেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله ওমা দাউফু ওমা ইস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন কত নবী ছিল ওয়াকাইয়্যিম মিন নবিয়্যিন ফাতালা মা'হু রিব্বিয়ুনা কাসীর তাদের অনুসারীরা তাদের সাথে একত্রে মিলিত হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য তারা কিতাল করেছে সশস্ত্র যুদ্ধ করেছে এই যুদ্ধ করতে গিয়ে কিতাল করতে গিয়ে সেই তাগুত সরকারের পক্ষে থেকে যত রকম জেল জুলুম নির্যাতন যত কিছুই আসুক না কেন তারা ভয় করে নাই তারা ইস্তেকামাত শিখেছে তারা সবর করেছে ধৈর্য ধারণ করেছে সেই পথ থেকে ফিরে আসে নাই কেতারের পথ থেকে জিহাদের পথ থেকে তারা কখনো ফিরে আসে নাই এটা তাদের জানা আছে কাফের মুশ্রিকদের এটা জানা আছে যে যুগে যুগে প্রত্যেকটা সালাম তিনি তার সময়ের সে সবচেয়ে বড় যে তাগুত ভয়ঙ্কর তাগুত ফেরাউন তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেও তিনি ভয় পান নাই তার সাথে সশস্ত্র যুদ্ধে তিনি লিপ্ত হওয়ার জন্য বাহিনী গঠন করেছিলেন এইভাবে সৈয়দিন ইব্রাহিম আলাইসালাম আবুল আম্বিয়া যাকে আম্বিয়াদের পিতা বলা হয় মুসলিম মিল্লাতের পিতা তাকেও সংঘর্ষে লিপ্ত হতে হয়েছে তিনিও তার সময়ের বড় তাগত নমরুদের বিরোধিতা করেছেন তাই তো নমরুদ তাকে শেষ পর্যন্ত অগ্নিকুণ্ডে পর্যন্ত নিক্ষেপ করেছে আর আখের নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তিনি আবু জাহালাবুল হাবু অতবা সাইবা এই ধরনের বড় বড় তাগুদদের সাথে তিনি যুদ্ধ করার জন্য আধাব তৈরি করেছিলেন সাহাবি তৈরি করেছিলেন জিহাদের পর জিহাদ যুদ্ধের পর যুদ্ধ তার দশটা বৎসরের মধ্যে একশো পাঁচটা যুদ্ধ সংঘটিত হয়েছে এগুলো তিনি করেছেন জিহাদকে তিনি ছাড়েন নাই অস্ত্রকে তিনি ছাড়েন নাই তাই তো এই কাফের মুশরিক তারা জানে যে সেই মোসা ইসা ইব্রাহিম আকের নবী সমস্ত নবীদের যে আদর্শ ছিল সে কিতাল সে যুদ্ধ তারা এই যুদ্ধ করেছে কেতাল করেছে তাই তো তারা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে মুসলমানদের ইমান আকিরা তাদের হেফাজত ছিল মুসলমান